আসমাই বলেন একদিন আমি এক লোকের কাছে গেলাম তিনি ছিলেন খুবই বদান্য আমি তার কাছে আসা যাওয়া করতাম বিভিন্ন প্রয়োজনে তিনি আমার প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন কিন্তু এবার গিয়ে দেখলাম তার দরজায় একজন প্রহরী আর সে আমায় ভিতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে প্রহরী আমায় বলল আল্লাহর কসম আসমাই আপনি আমার মনিবের গৃহে সর্বদাই সাদর আমন্ত্রিত কিন্তু আমার মনিবের আর্থিক অবস্থা বড়ই বিপন্ন তাই আপনিও আপনার মতো অনুদান প্রার্থীদের নিষ্ফল অনুপ্রবেশে বাধা দিচ্ছি এটুকু ওজন নিজ গুণে মেনে নেবেন বইকি আসমাই বলেন আমি বদান্য লোকটির কাছে প্রহরী দিয়ে একটি চিরকুট পাঠালাম তাতে আমি লিখলাম ইদা কান আল করিম লাহু হিজাব ফামা ফজলুল করিম আলাল্লাঈম যদি বদান্য ব্যক্তির সামনেও আর থাকে তবে কৃপণের উপর বদান্য ব্যক্তির শ্রেষ্ঠত্ব কোথায় আমার চিরকুট পেয়ে তিনি ফিরতি চিরকুট পাঠালেন তাতে লেখা ছিল ইদা কান আল করিম ও কালিল আল মাল তাসাত্তারাবিল হিজাব আনিল গরিম বদান্য ব্যক্তি যখন হয়ে যায় দরিদ্র আড়াল করে রাখি নিজেকে অভাবী ঋণ প্রার্থীর কাছ থেকে এবং চিরকুটের সাথে পাঁচশো স্বর্ণমুদ্রা ভর্তি একটি থলেও পাঠালেন এ দেখে আমি বললাম আল্লাহর কসম আমি অবশ্যই আমিরুল মুমিনিনের কাছে এ সংবাদ পৌঁছাবো আমি আমিরুল মুমিনের কাছে গেলাম তিনি আমাকে দেখে বললেন আসমাই কোত্থেকে আমি বললাম আমি আপনার কাছে একটা কথা জানাতে এসেছি এক লোক জ্ঞান ও সম্পদ দিয়ে আমায় খুব সহায়তা করেছে কিন্তু তার অবস্থা এখন খুবই বিপন্ন তবুও সে আমায় থলে ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়েছে আমি আমিরুল মুমিনের কাছে তার দেওয়া চিরকুট ও থলিটি হস্তান্তর করলাম থলিটি দেখে আমিরুল মুমিনিনের চেহারা পাংশুবর্ণ ধারণ করল তিনি বললেন এতে তো বাইতুল মালের ছিল মারা যে লোক তোমাকে থলে ও চিরকুট দিয়েছে তাকে আমার খুবই প্রয়োজন আমি বললাম হে আমিরুল মুমিনিন আমি লজ্জাবোধ করছি আপনার দুধদের দিয়ে তাকে ডেকে পাঠালে সে ভীত সন্ত্রস্ত হবে আমিরুল মুমিনিন তার এক বিশেষ লোককে বললেন তুমি আসমাইয়ের সাথে যাও আসমাই দেখিয়ে দিলে তুমি তাকে বলো যে আমি তাকে ডেকেছি আর কোনো ভয় ভীতি বা কঠোরতা দেখাবে না উক্ত ব্যক্তি উপস্থিত হলে খলিফা তাকে জিজ্ঞেস করলেন তুমি সে ব্যক্তি না যে গতকাল আমার সওয়ারির সামনে এসে নিজের আর্থিক দৈন্য ও বিপন্ন অবস্থার অভিযোগ করেছিলে আর আমি তোমায় পাঁচশো দিনার দিয়েছিলাম আসমাই তোমার কাছে একটা বদান্যতা জাগা নিয়ে পঙ্ক্তি লিখে পাঠালো আর তুমি সবটাই দিয়ে দিলে এর অর্থ দ্বারায় তুমি আসলে দরিদ্র নও তুমি আমার কাছে দারিদ্রের ভান করেছ তুলেছ দারিদ্রের মিথ্যা অভিযোগ সে বলল আল্লাহর কসম করে বলছি হে আমিরুল মমিনিন আমি বিন্দুমাত্র মিথ্যা বলিনি আমি যে আর্থিক দৈন্য ও বিপন্নতার কথা বলেছি তা একেবারেই যথার্থ আমি আপনার কাছে দারিদ্রের কথা বলেছি আর আপনি আমায় অর্থ দিয়ে সহায়তা করেছেন আপনার দেওয়া ওই পাঁচশো দিনারই আমার কাছে ছিল আসমাই এসে আমার কাছে তার দারিদ্রের কথা বলল খালি হাতে তাকে ফেরত দিতে আমার লজ্জাবোধ হচ্ছিল তাই শেষ সম্বল পাঁচশো দিনার তাকে দিয়ে দিয়েছিলাম এ বৃত্তান্ত শুনে আমিরুল মুমিনিন বিস্মিত হয়ে বললেন আল্লাহর কসম তোমার চেয়ে বদান্য লোক আরবে জন্ম নেয়নি এরপর তাকে আরও এক হাজার দিনার প্রদানের আদেশ করলেন আসমাই বলেন আমি বললাম হে আমিরুল মুমিনিন আমাকে বঞ্চিত করবেন না আমাকেও তার সাথে দাক্ষিণ্যে সিক্ত করুন এ আর্জি শুনে আমিরুল মুমিনিন মুচকি হাসলেন এবং আমাকেও এক হাজার দিনার প্রদানের আদেশ করুন